ভোর বিহানে সুর ছড়িয়ে গাইছে পাখি গান ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ তুমি প্রভু রহমান গাহি তব গুণ গান তুমি প্রভু রহমান গাব গুণগান তোমার পথে জীবনটাকে কবুল করে নাও ভোর বিহানে সুর ছড়িয়ে গাইছে পাখি গান ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ হ সকাল হলে সূর্য উঠে প্রভু তোমার নামে সন্ধ্যা হলে সূর্য ডুবে প্রভু তোমার শানে হো সকাল হলে সূর্য উঠে প্রভু তোমার নামে সন্ধ্যা হলে সূর্য ডুবে প্রভু তোমার শানে সবই যে তোমার দান ও গচির মহিয়ান সবই যে তোমার দান ও গচির মহিয়ান সরল সঠিক পথে আমার জীবনটা চালাও ভোর বিহানে সুর ছড়িয়ে গাইছে পাখি গান ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ তুমি প্রভু রহমান গাহিত তব গান তুমি প্রভু রহমান গাহি তব গান তোমার পথে জীবনটাকে কবুল করে নাও ভোর বিহানে সুর ছড়িয়ে গাইছে পাখি গান ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ ও নামেত কি যে মধু ভরে যায় মোর প্রাণ হো পাহাড় চির ঝর্ণা বয়ে ছুটে সাগর পানি অপরূপে সৃষ্টি তোমার দেখি দু নয়নে হো পাহাড় চির ঝর্ণা বয়ে ছুটে সাগর পানে অপরূপে সৃষ্টি তোমার দেখি দু নয়নে সবই যে তোমারই দান ও গো প্রভু রহমান সবই যে তোমারই দান ও গো প্রভু রহমান তোমার রহম দিয়ে প্রভু আমাকে চালাও ভোর বিহানে সুর ছড়িয়ে গাইছে পাখি গান ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ ও নামেতে কি যে মধু ভরে যায় মোর প্রাণ তুমি প্রভু রহমান গাহি তব গুণ গান তুমি প্রভু রহমান গাইনি তব গুণগান তোমার পথে জীবনটাকে কবুল করে নাও ভোর বিহানে সুর ছড়িয়ে গাইছে পাখি গান ও নামেত কি যে মধু ভরে যায় মোর প্রাণ ও নামেত কি যে মধু ভরে যায় মোর প্রাণ বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সুরকার গীতিকার ফয়সাল আহমদ সাদির কণ্ঠে নবধনী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ভোর বিহানে নবধ্বনি সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash Nabadhwani ICF সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যাশায় আল্লাহ হাফিজ www.almodina.com